যেছে বাংলাদেশ এখনই সময় তার জেগেছে বাংলাদেশ সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তা এখনই সময় তা হানাহানি বিদ্বেষ হানাহানি বিদ্বেষ হোক চিরনিশেষ হোক চিরনিশেষ বাঁচুক বাংলাদেশ বাংলাদেশ চলুক দুর্নিবার চলুক দুর্নিবার আর নয় সংঘাত বৃথাই রক্তপাত সব দুর্নীতি হোক বন্ধ বন্ধ বিপন্ন মানুষেরা অধিকার ফিরে পাক দূর হোক ক্ষমতার দ্বন্দ্ব দ্বন্দ্ব এ বিজয় বাংলা এ বিজয় বাংলা এ সময় জনতা এ সময় জনতা জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তা এখনই সময় তা সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তা এখনই সময় তা জেগেছে বাংলাদেশ এখনই সময় তার জেগেছে বাংলাদেশ এখনই সময় জেগেছে বাংলাদেশ এখনই সময় তার জেগেছে বাংলাদেশ এখনই সময় অরাজকতার ভয় আর নয় আর নয় সব দ্বিধা সং সংশয় ছাড়িয়ে ছাড়িয়ে দেশটাকে ভালোবেসে জনতার সাথে মেশে একতার হাত দাও বাড়িয়ে বাড়িয়ে দিন বদলের নাও দিন বদলের নাও তৃপ্ত অঙ্গিকা তৃপ্ত অঙ্গিকা জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তা এখনই সময় তা সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তা এখনই সময় তা জেগেছে বাংলাদেশ এখনই সময় তার জেগেছে বাংলাদেশ এখনই সময় সময় জেগেছে বাংলাদেশ এখনই সময় তার জেগেছে বাংলাদেশ এখনই সময় সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসব আসবে নতুন দিন বিভেদ সংখ্যাহীন আবার কান্না ভুলে হাসবো সততা আদর্শে খুলবে এবার দ্বার জেগেছে বাংলাদেশ এখনই সময় তা এখনই সময় তা সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় এখনই সময় জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই এখনই জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই এখনই জেগেছে বাংলাদেশ এখনই সময় তার উও জেগেছে বাংলাদেশ সময় তার